তো এই হাদিসগুলো এই আয়াতগুলো প্রমাণ করে যে মুসলমান ছাড়াও মুসলিম ছাড়াও মুসলিমের অন্য নাম হতে পারে এবং বাতিল ফেরকা থেকে ফেরকায় নাজিয়াকে আলাদা করতে গেলে লাগবে নাম ছাড়া আলাদা করা যাবে না যদিও নাম দিয়ে কিয়ামতের মাঠে কিছুই বিচার হবে না নামে বলতেছে মুখে বলতেছে আমি আহলে হাদিস মুখে দাড়ি নাই টাকনুর নিচে গান বাজনা শুনে ঠিক মতো সালাত আদায় করে না তার এই আহলে হাদিস দাবি করা কিয়ামতের দিন চারে না কাজে দিবে বিন্দু মাত্র কাজে দিবে না কাজে দিবে না এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে নাম দিয়ে কিয়ামতের মাঠে কিছু হবে না কিয়ামতের মাঠে যা হবে সব আমলের উপর ভিত্তি করে তারপরের প্রশ্ন আহলে হাদিস এই নামের উপর মানুষের অভিযোগ যে নতুন সৃষ্ট যে আহলে হাদিসরা ইংরেজদের আমলে তৈরি করা একটি ফেরকা অভিযোগ আছে না নাই আছে ইমাম শাহি রাহিমাহুল্লাহ তার জন্ম হচ্ছে দেড়শো হিজড়িতে কত হিজড়িতে দেড়শো হিজড়িতে ইমাম শাহি রাহিমাহুল্লাহ তার কিতাবুর আলাহ একটি বিখ্যাত গ্রন্থ উসুলে হাদিস এবং উসুলে ফিকহের উপর লেখা প্রথম গ্রন্থ কিতাবুল রেসালার প্রায় তিন জায়গায় কিতাবুল উম ফেকাহ ফতোয়া সংশ্লিষ্ট গ্রন্থ কিতাবুল উম গ্রন্থের প্রায় ৩০ জায়গায় ইমাম শাফির লেখা আরও একটা বই ইখতলাফুল হাদিস গ্রন্থের প্রায় আট জায়গায় ইমাম শাফির রহমল্লা আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে কি শব্দ ব্যবহার করেছে আহলে হাদিস ইমাম শাফির জন্ম কত সালে দেড়শো হিজড়িতে ইমাম শাফি কিতাবুল রিসালার তিন জায়গায় উম কিতাবুল উমের আট জায়গায় আর ইখতলাফুল হাদিস গ্রন্থের কিতাবুল উমের তিরিশ জায়গায় আর ইখতলাফুল হাদিস গ্রন্থের আট জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে তার মধ্যে একটা মন্তব্য ইমাম শাফির একটা মন্তব্য আহলুল হাদিস ফিল কাদিম ওয়াল হাদিস অতীত যুগের আহলে হাদিস ও আহলে হাদিস একটা কথা বলতে গিয়ে ইমাম শাফি রহমল্লা কি বলতেছেন একটা কথা বলতে গিয়ে ইমাম শাফি রহমাল্লাহ তার বইয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস মানে ইমাম শাফির আগেও আহলে হাদিস ইয়ে। তিনি মন্তব্য করতে গিয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস মানে তার আগের যুগে আহলে হাদিস ছিল ইমাম তিরমিজ রাহমাহুল্লাহ তার সোনানে তিরমিজির প্রায় দুইশো জায়গায় সাথে ইমাম তিরমিজ যে সোনানি তিরমিজিতে কত ইমাম তিরমিজ রাহেমাহুল্লাহ আহরুল হাদিস বা আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তারা তারিখুল কবির গ্রন্থের বহু জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে খতিব বাগদাদি রাহেমাহুল্লাহ তার তারিখে বাগদাদ গ্রন্থের প্রায় দুইশোরও অধিক জায়গায় আসহাবুল হাদিস এবং পঞ্চাশেরও অধিক জায়গায় আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তার বিভিন্ন বইয়ে ইবনু সাদ তার তাবাকাত ইবনু সাদ দুই ইমাম মৃত্যু দুইশো একষট্টি হিজড়িতে খোজাইমার মৃত্যু তিনশো এগারো হিজড়িতে তারা সকলেই তাদের বইয়ের বিভিন্ন জায়গায় কি শব্দ ব্যবহার করেছে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে এগুলো সবই তিনশো হিজড়ির আগের ঘটনা তারপরের কথা নাজিয়া কারা এই জবাবে এই কথাগুলো আপনাদের মুখস্থ এখনগুলো বলবো বহু বক্তব্যে আপনারা শুনেছেন ফেরকায় নাজিয়া কারা এই প্রশ্নের জবাবে আলী ইবনুল মাদিনী ইমাম আহমাদ ইমাম আবু দাউদ ইমাম বুখারি সকলের মন্তব্য হচ্ছে যে তারা আহলে হাদিস তাদের মন্তব্য হচ্ছে তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমরা জানি না যে এই ফেরকায় নাজিয়া কারা ইমাম আবুদাউদ রাহেমহল্লা বলতেছে যদি আহলে হাদিস না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত সুফিয়ান সাউদ্লা বলতেছে আল মালা তো আসমানের হেফাজত এখানে তারপরের মন্তব্য যে আহলে হাদিসদেরকে কেন ফেরকায় নাজিয়া বলা হচ্ছে আর এখানে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য কি হানাফি ভাইরা বলবে বা দেওবন্দি ভাইরা হাদিস কাদের দিয়ে হেফাজত করেছেন হাদিস হেফাজত করেছেন মহাদিসদের দিয়ে তারা একটা হাদিসের জন্য মাসের পর মাস রাস্তা অতিক্রম করেছে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ইমাম খাতিব বাগদাদির একটা বই আছে রেহলা ফিতালাবিল হাদিস হাদিস অন্বেষণের জন্য সফর করা মহাদ্দিসরা কত কঠিন ও কত কষ্ট করে হাদিসের জন্য পথ অতিক্রম করে হাদিস জমা করেছেন তা তাদের জীবনী পড়লে অনুধাবন করা যায় এমনভাবে হাদিস জমা করেছেন এমনভাবে হাদিস জমা করেছেন যে একটা উদাহরণ দেখেন হাম্মাম বিন মুনাব্বেহ হচ্ছে আবু হরাইরা রাজি আল্লাহ তাল আনহুর ছাত্র হাম্মাম বিন মুনাব্বেহ কার ছাত্র আবু হরাইরার ছাত্র এই হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র হচ্ছে মা আমার বিন রাশেদ মা আমার বিন রাশেদ হচ্ছে ইয়েমেনের মানুষ যিনি আবু হুরায়রার ছাত্র হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র মা আমার বিন রাশেদ এই মা আমার বিন রাশেদের ছাত্র হচ্ছে আব্দুর বিন হাম্মাম সানানি ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা আমাদের মাঝে একটা পরিচিত গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজাক নাম শুনেননি ওই মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক হচ্ছেন ইনি আব্দুর রাজ্জাক আসানানি ইয়েমেনের মানুষ তো এই আব্দুর রাজাক মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজাক হচ্ছে মামার বিন রাশেদের ছাত্র আর মামার বিন রাশেদ হচ্ছে হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র আর হাম্মাম বিন মুনাব্বেহ হচ্ছে আবু হুরাইরা রাজি আল্লাহ তালুর ছাত্র কথা কি বোঝা যাচ্ছে এই আব্দুর রাজাক যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক রাহেমাহুল্লাহ তার ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল কে আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদের লেখক নাম শুনেননি এবার দেখেন এই হাম্মাম বিন মুনাব্বেহ রাহিমাহুল্লাহ আবু হুরেরা রাজি আল্লাহ আনহু থেকে যে হাদিসগুলো শুনেছিলেন সেই হাদিসগুলো তিনি একটা আলাদা খাতায় লিখেছিলেন যেই খাতার নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহ আবু হুরার রাজি আল্লাহ আনহু থেকে তিনি যে হাদিসগুলো শুনেছিলেন সেগুলো একটা আলাদা খাতায় লিখেছিলেন ওই খাতার নাম সাহিফাই হাম্মাম বিন মুনাব্বে ওই হাদিসগুলোই তিনি তার ছাত্র মা আমার বিন রাশেদকে পড়িয়েছেন মা আমার বিন রাশেদ আবার ওই হাদিসগুলোই মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর আসান আনিকে পড়িয়েছে ওই হাদিসগুলোই আবার আব্দুর আসান আনি তার ছাত্র আহমদ বিন হাম্বালকে পড়িয়েছে ওই হাদিসগুলোই আবার আহমদ বিন হাম্বাল তার ছাত্র ইমাম বুখারিকে পড়িয়েছে কথা কি বুঝতে পারছেন তো ওই হাদিসগুলো যে হাদিসগুলো ওই খাতায় লেখা ছিল আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে আহমদে নিয়ে এসেছে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজাকে নিয়ে এসেছে ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম বুখারি তার সহি বুখারিতে এনেছে ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম মুসলিম তার সহি মুসলিমে এনেছে আজ চোদ্দশো বছর পরে ওই খাতাটা হুবহু জার্মানির একটি লাইব্রেরিতে পাওয়া যায় ওই খাতার সাথে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমাদে এই খাতা থেকে যে হাদিসগুলো সংগ্রহ করেছিল এবং আমাদের মাঝে যে মুসনাদে আহমাদ আছে সেই মুসনাদে আহমাদের সাথে ওই পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখা হয় ঠিক ওই পাণ্ডুলিপি থেকে ইমাম বুখারি যে হাদিসগুলো সহি বুখারিতে নিয়েছিল সেটার সাথে ওই পাণ্ডুলিপির হাদিসগুলো মিলিয়ে দেখা হয় ওই পাণ্ডুলিপি থেকে যে হাদিসগুলো মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজাক তার মুসান্নাফ আব্দুর রাজাকে নিয়েছিলেন সেগুলোর সাথে ওই পাণ্ডুলিপির হাদিস মিলিয়ে দেখা হয় একটা অক্ষরেরও পার্থক্য পাওয়া যায়নি কথা মনে হয় বুঝাতে পারিনি আমি এটা প্রমাণ করে যে মহাদ্দেশরা কত কঠোর ও কত কঠিনভাবে কত নিখুঁত কত সূক্ষ্মভাবে আল্লাহ রাসুলের হাদিসকে হেফাজত করেছেন আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলছে পয়সা নাই তুমি ওসামা বিনকে বিয়ে করো এই হাদিস আর হাদিস রাসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে আয়সা রাজি আল্লাহ তালা বর্ণনা করছে যে একদা আল্লাহ রাসুলের বাড়িতে একজন মানুষ আসছে তো আল্লাহ রাসুল বলছে বিসাল আশিরা সমাজের সবচেয়ে খারাপ মানুষটা আসতেছে আবার যখন সে বাড়িতে ঢুকলো তখন আল্লাহ রাসুল তার সাথে হাসি মুখে অত্যন্ত সুন্দর ভাষায় কথা বললো এই দুইটা হাদিস প্রমাণ করে যে মুসলমানের স্বার্থে ইসলামের স্বার্থে মুসলমানের কল্যাণার্থে আর একজনের করা জায়েজ যদি আল্লাহ রাসুল ওই মহিলা সাহাবিকে না বলতেন যে অমুক উমুকের সাথে বিয়ে করলে এই এই ক্ষতি হবে রাসুল যদি না বলতেন আর সে যদি বিয়ে করত তাহলে এটা অন্যায় হতো কেননা সে পরামর্শ চাইতে এসেছে তার কল্যাণার্থে আপনাকে বলতেই হবে যে অমুকের মধ্যে এই খারাপ গুণ আছে তুমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও না এই আয়াত এবং এই তিনটি হাদিসকে সামনে রেখে মহাদ্দেশেরা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিসকে হেফাজত করার জন্য কেউ যদি রাসুলের নামে মিথ্যা বলেছে কারো যদি স্মৃতিশক্তি দুর্বল থেকেছে কারো যদি আচার আচরণে খারাপ কিছু দেখা গেছে ফাঁসেকি দেখা গেছে তাহলে মহাদ্দেশেরা সেটা প্রকাশ্যে বলেছেন যে অমুকের হাদিস চলবে না অমুকের মধ্যে এই ত্রুটি আছে অমুকের হাদিস চলবে না অমুকের মধ্যে এই ত্রুটি আছে অমুক মিথ্যা বলে অমুকের স্মৃতিশক্তি খারাপ এইভাবে পরিশ্রম করে তারা রাসুল সাল্লাহ আলি আসাল্লামের হাদিসকে জমা করেছেন সহি এবং জয়ীফ আলাদা করেছেন সহি হাদিস সন্নিবদ্ধ করে আমাদের সামনে পেশ করে গেছেন তো মুহাদ্দিসদের খেদমত যদি বলতে যাই তো দিনের পর দিন আলোচনা করলে শেষ করা যাবে না সংক্ষিপ্ত কথায় মহাদ্দিসেরাই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসকে হেফাজত করেছে এই জন্য ফেরকায় নাজিয়া যদি কেউ হয় তাহলে ইসলামের হেফাজতকারী এই মহাদ্দেশেরাই ফেরকায় নাজিয়া হওয়ার সবচেয়েতে বড় অধিকার রাখেন সবচেয়েতে বেশি অগ্রাধিকার রাখেন অন্যদের তুলনায় কেননা কোরআন হেফাজত করার পর হাদিস হেফাজত আল্লাহ মহাদ্দেশদের হাত দিয়ে করিয়ে নিয়েছেন তো প্রথম কথা হচ্ছে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদ্দেশ এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার এবং আপনার প্রশ্ন যে ফেরকায় নাজিয়া যদি শুধুই মহাদ্দেশরা হয় তাহলে সাধারণ মানুষ কই যাবে কথা বুঝেননি মানে ফেরকায় নাজিয়া যদি শুধুই মহাদ্দেশরা হয় তাহলে সাধারণ মানুষ কই যাবে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছে তেহাত্তরটা ফেরকা বাহাত্তরটা ভ্রান্ত একটা ফেরকায় নাজিয়া রাসুল তো এটা বলেনি যে এই ফেরকায় নাজিয়া নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হবে সাধারণ মানুষের কি অধিকার নাই যে সে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যাবে আছে না নাই আছে তাহলে কোন সাহসে আপনি বলেন যে আহলে হাদিস শুধুই মহাদ্দেশ তাহলে সাধারণ মানুষের কি অধিকার নাই যে সে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের অধিকারী হবে অবশ্যই অধিকার আছে এই জন্য কথা বলা বোকামি যে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য শুধুই মহাদ্দেশ বরং আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদ্দেশগণ এবং যুগে যুগে যারা মহাদ্দেশদের মানহাজ অনুসরণ করে চলবে তারা মহাদ্দেশদের মানহাজ আলাদা অন্যদের চাইতে দারুল উলুম দেওবানদের আমার শ্রদ্ধেয় ওস্তাদ সাঈদ আহমদ পালানপুরি তিনি হাদিস ওর আহলে হাদিস এই বইয়ের ভূমিকাতে লিখেছেন যে অতীত যুগ থেকেই দুইটা ফেরকা ছিল একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায় একটা আহলুল হাদিস আর একটা কি আহলুর রায় দারুল উলুম দেওবন্দের মহাদিস আমার শ্রদ্ধেয় উস্তাদ তো আহলুল হাদিস কে কে আহমদ বিন হাম্বাল আহলুল হাদিস ইমাম শাফি আহলুল হাদিস ইমাম মালিক আহলুল হাদিস চার ইমামের তিন ইমামই কি আহলুল হাদিস আর ইমাম আবু হানিফ রাহেমা হচ্ছেন আহলুর রায় এই তিন ইমামের মধ্যে মতভেদ থাকলেও তাদের মানহাজ এক ছিল কি সেই মানহাজ ইদা সাহাল হাদিস পাওয়া মাঝহাবি যদি সহি হাদিস পাওয়া যায় তো সব কিছুর উপর ওই হাদিসকে প্রাধান্য দিতে হবে ইমাম শাহি রাহেমাহুল্লাহ আমরা হাদিস মানতে বাধ্য এই বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে ইমাম শাহি রাহেমাহুল্লাহ বলছেন যে যদি কোনো খাবরে ওয়াহেদ সহি পাওয়া যায় এবং তার উপর যদি কোনো দিন আমল না থাকে তো তারপর ওই হাদিসের উপর আমল করতে হবে আর যদি আমল ওই সহি হাদিসের বিপরীতে থাকে খাবরে ওয়াহেদ সহি হাদিসের তো ওই আমলকে পরিত্যাগ করে সহি হাদিসের উপর আমল করতে হবে এটা ছিল চিরদিন মহাদ্দিসদের মানহাজ মহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন এত সম্মান করতেন এত সম্মান করতেন যে হাদিসের দার্স দিতে আসলে অজু করে আসতেন মহাদ্দেশরা হাদিসকে এত সম্মান করতেন এত সম্মান করতেন যে হাদিসের দার্সের মধ্যে অন্য কোনো কথা বলা পছন্দ করতেন না হাদিসের দার্সের মধ্যে ঘুমানো হাসি ঠাট্টা করা পছন্দ করতেন না মহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন এত সম্মান করতেন যে অসুস্থ অবস্থায়ও যদি কেউ হাদিস শুনতে এসেছে তো বিছানায় শুয়ে হাদিস শোনায়নি আগে সুন্দর করে উঠেছে বসেছে হাদিসের সম্মানার্থে তারপরে হাদিস শুনিয়েছে মহাদ্দিসরা হাদিসকে এবং রাসুলের দিনকে হেফাজত করার জন্য এত কষ্ট এবং এত কঠোর পরিশ্রম করেছে যে আহমদ বিন হাম্বাল জেল খেটেছেন কিন্তু এই ফতোয়া থেকে পিছে সরে আসেননি যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী সারা দুনিয়া উল্টে গেলেও তিনি পিছে সরে আসবেন না এই জাজবা চিরদিনই মহাদ্দিসদের মধ্যে এবং যখনই আল্লাহ যে ফেতনা পৃথিবীর বুকে আবির্ভাব ঘটিয়েছেন সেই ফেতনাকে আল্লাহ কঠোর হস্তে আহলে হাদিসদের দিয়েই দমন করিয়েছেন মহাদ্দিসদের দিয়েই দমন করিয়েছেন তো কথা হচ্ছে কথা ঠিক যে ফেরকায় নাজিয়া মহাদ্দিসগণ কিন্তু সাধারণ মানুষের অধিকার আছে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার এই জন্য যারা মহাদ্দিসদের মানহাজকে অনুসরণ করে সালাফে সালেহীন মানে মহাদ্দিসগণ তাদের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে বুঝবে তারাও আহলে হাদিস আমি বলে থাকি যে মানুষ তিন ভাগে বিভক্ত একদল মানুষ কোরআন এবং হাদিসকে নিজের বুঝ অনুযায়ী বুঝতে চায় আর একদল মানুষ কোরআন এবং হাদিসকে নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে যে কোরআন এবং হাদিস বিষয়ে সম্পত্তি মনে করা ওটাও ভ্রান্ত সালাফে সালেহীন যারা চলে গেছেন মহাদ্দিসিনে ক্রাম যারা চলে গেছেন তাদের সকলের মন্তব্য সামনে রেখে সিদ্ধান্তে পৌঁছা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ এবং এটাই সঠিক মানহাজ নিজের অনুযায়ী কোরআন হাদিস বোঝা যাবে না কোনো নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী নয় সকল সালাফে সালেহীনের কথাকে সামনে রাখতে হবে এই কথার পরের কথা হচ্ছে যে আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের সৃষ্ট বলা হয় না বলা হয় না বলা হয় এগুলোর জবাবে তো অনেক লম্বা আলোচনা করা যাবে তারপরও সংক্ষিপ্ত ভারত উপমহাদেশে আহলে হাদিসদের আবির্ভাব কিভাবে ভারত উপমহাদেশে অতীত যুগে আহলে হাদিস ছিল পাকিস্তানের মানসুরাতে সেই চারশো হিজড়িতে আহলে হাদিসদের অস্তিত্ব পাওয়া গেছে ইতিহাস ইতিহাসবিদগণ লিখেছেন মিল্লাতুল বাড়িতে আমি উল্লেখ করেছি তথ্যগুলো উল্লেখ করেছেন মহাদ্দেশগণ কিন্তু এই যুগে এখন আমরা যে আহলে হাদিসের অনুসারী আহলে হাদিস মানহাজকে মেনে চলি আমাদের এই যুগে আহলে হাদিসের উৎপত্তির শুরুটা শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবিকে দিয়ে নাম শুনেছেন তিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিসের দাস চালু করেন ভারত উপমহাদেশ ছিল ফেকার বই পুস্তক হাদিসের দাস ছিল অথবাদে আর কোনো হাদিসের গ্রন্থের অস্তিত্ব ছিল না শাহ হলিল্লা মহাদ্দেশ দেহলবি প্রথম কুতুবে সিদ্ধাকে আরব বিশ্বে থেকে নিয়ে এসে দিল্লির মাটিতে বসে দার্স দেওয়া শুরু করেন এবং তিনি দার্সে যেটা সঠিক মনে হতো সেটা বলতেন যদিও আমলে তিনি হানাফি মাঝহাবের অনুসারী ছিলেন কিন্তু দার্সে যেটা সঠিক মনে হতো ওটা বলতেন এবং কলমও যখন ধরেছেন কলমেও যখন তখন যেটা সঠিক মনে হয়েছে সেটা লিখেছেন হুজ্জতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে রাফুল আদাইন করাই বেশি সঠিক হুজ্জতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে বারো তাকবির ঈদের সারাত আদায় করাই বেশি সঠিক হুজ্জতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে জোরে আমিন বলাই বেশি সঠিক লেখার বেলায় এবং দার্সে যেটা ওনার বিবেকে সঠিক মনে হয়েছে সেটাই তিনি পেশ করে গেছেন যদিও আমলে তিনি হানাফি মাজাবের অনুসারী ছিলেন তার এই দার্সের কারণে তাকলিদের যে বেড়া জাল ছিল অন্ধবিশ্বাস এবং অন্ধতা তারপরে তার পুত্র তার বই আছে তানবিরুল আইনাইন ফিরাফুল ইয়াদাইন রাফুল ইয়াদাইনের পক্ষে তার বই তানবিরুল আইনাইন তিনি ছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধকারী কথা কি বুঝতে পারছেন তো যদি তাকলিদ বিরোধিতা ইংরেজদের সৃষ্টি হওয়ার আলামত হয় তাহলে শাহ ইসমাইল শহীদ ও ইংরেজদের দালাল যদি রাফুল এদাইন করা ইংরেজদের দালাল হওয়ার আলামত হয় তো শাহ ইসমাইল ও ইংরেজদের দালাল আর শাহ ইসমাইল শহীদ যদি ইংরেজদের দালাল হয় তো আমাদের জানা নাই ইতিহাসবিদ কেউ প্রমাণ দিতে পারবে না যে কারা তাহলে ইংরেজদের শত্রু ছিল শাহ ইসমাইলের নাম শুনলে ইংরেজদের হৃদয় কাপন ধরত তার নাম শাহ ইসমাইল শহীদ তো তিনি নিজে রাফুল এদাইন করতেন এবং বিরোধিতা করতেন এবং হাদিসে মানুষকে আহ্বান করতেন তিনি মারা যাওয়ার পর যারা এই জেহাদের ইংরেজদের বিরুদ্ধে জেহাদের যারা আল ধরেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মাওলানা বেলায়েত আলী তার লেখা একটা বই আছে আমাল বিল হাদিস হাদিসের উপর আমল করা তিনিও ছিলেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদকারী এবং মৌলানা বেলায়েত আলী এবং মৌলানা এনায়েত আলী তাদের দুই ভাইয়ের একজন বাংলাদেশের এবং ভারতের মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাপায়নবাবগঞ্জ অঞ্চলে বারো বছর দিনের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের সেই দাওয়াতের ফলে আজও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মালদা মুর্শিদাবাদের নব্বই পার্সেন্ট মানুষ তাদের দাওয়াতের ফলে এই দেশ দেহলবি পর্যন্ত কোনো দেওবন্দি আহলে হাদিস বেরলবিতে কোনো মতভেদ নাই এই তিনজনকে নিয়ে সবাই এই তিনজনকে সম্মান করে শাহরুল্লাহ মহাদ্দেশ দেহলবি শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি শাহ ইসাক মহাদ্দেশ দেহলবি শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির ছাত্র দুইজন একজন মাঝহাব কিভাবে হানাফি মাঝহাবকে হেফাজত করা যায় হানাফি মাঝহাবের অকালত করা নিয়ে হবে আহলে হাদিস প্রকাশ্যে আমল করতে লাগবে বত্রিশ খণ্ড যার এক কি দুই খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে বত্রিশ খণ্ডের সোনানে আবুদাওদের ব্যাখ্যা করেছেন মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্র নাম শামসুল কাজিমাবাদী আরেকজন ছাত্র মিয়া নাজির হোসেন দেহলবির সানাউল্লাহ অমৃতসুরী যার হাতে তার সাথে মোবাহালা করে এই যুগের সবচেয়ে ভ্রান্ত ফেরকা কাদিয়ানি কাদিয়ানিদের নেতা গোলাম আহমদ কাদিয়ানি যার সাথে মোবাহালা করে মারা গেছে যার সাথে মোবাহালা করে পরাজিত হয়েছে তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী তার ক্ষেত্রে বলা হয় যে এক টেবিলে একই টেবিলে একই সাথে যদি হিন্দু শিখ বৌদ্ধ ইহুদি খ্রিস্টান দেওবন্দি বেরেলবি শিয়া সবাই যদি একই টেবিলে জমা হয় আর সানাউল্লাহ অমৃতসরীর সাথে সবাই যদি তর্ক বিতর্ক করতে চায় তো সেই একই বৈঠকে সবাইকে পরাজিত করে দিবে জ্ঞান আল্লাহ তাকে ছিল গোলাম আহমদ কাদিয়ানি তো কাদিয়ানিরাও পরাজিত হয়েছে আহলে হাদিসদের হাতে তো এরা হচ্ছে আহলে হাদিসদের বড় বড় আলেম তো সুতরাং যারা বলতে চায় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের গোলাম বা ইংরেজদের দালাল এর চেয়েতে বড় জঘন্য অপবাদ আর হতে পারে না এখানে আর কথা বলে রাখি আহলে হাদিসদের ক্ষেত্রে কিন্তু কেউ বলে না যে আহলে হাদিসরা শিরিক করে বলে কি আহলে হাদিসদের ক্ষেত্রে কেউ বলে না যে আহলে হাদিসরা বেদাত করে বলে কি তো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুণা হতো এই দুটাই শিরকার বেদাত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কি জিনিস শিরকার বেদাত তো বিরোধী পার্টিও তো আহলে হাদিসদের উপরে অভিযোগ আরোপ করতে পারে না যে আহলে হাদিসরা শিরকা করে আহলে হাদিসরা বেদাত করে এই অভিযোগ আরোপ কি কেউ করে করে না বরং তারাও বিশ্বাস করে যে আসমানের নিচে জমিনের উপর শির্ক বিদাতের সবচেয়ে কঠোর বিরোধী যদি কেউ থাকে তারা কারা আহলে হাদিসরা তারপরের আলোচনা আহলে হাদিস বা ফেরকায় নাজিয়া যেমন শুধু মহাদ্দিসরা নয় বরং সাধারণ মানুষের অধিকার আছে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার ঠিক তেমন বা ফেরকায় নাজিয়া নির্দিষ্ট কোনো সংগঠন নয় কথা কি বুঝতে পারছেন মিয়া নাজির হোসাইন দেহলবি রহেমাহুল্লাহ নির্দিষ্ট কোনো সংগঠনে ছিলেন না তখন সংগঠনের কোনো অস্তিত্বই ছিল না এখন কেউ যদি বলে যে তিনি আহলে হাদিস নন তাহলে তাকেই ভেবে দেখতে হবে যে সে আহলে হাদিস কিনা কথা বুঝতে পারছেন এখানে একটা কথা বলে রাখি যে আমি যদি দাবি করি যে নির্দিষ্ট সংগঠনের অনুসারী হলেই সে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হবে তাহলে এটা হবে একটা ভ্রান্ত আকিদা কেন ভ্রান্ত আকিদা হবে আজকে বাংলাদেশে তিন থেকে চারটা সংগঠন আছে আমি যদি একটা সংগঠনের অনুসারী হই এবং আমি যদি ফেরকায় নাজিয়া হই তাহলে ওই সংগঠনের বাইরে যারা আহলে হাদিস আছে তারা কি ফেরকায় নাজিয়া নয় শুধু তাই নয় এই বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে যত আহলে হাদিস আছে তারা যদি এই সংগঠনের অন্তর্ভুক্ত না হয় তারা কি ফেরকায় নাজিয়া নয় সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই অন্য দেশে আছে কিন্তু সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই তাহলে সৌদি আরব এবং কুয়েতের যারা আহলে হাদিস তারা কি ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত নয় কথা কি আমার বুঝতে পারছেন এই জন্য এই বিশ্বাস চরম ভ্রান্ত আকিদা যে নির্দিষ্ট সংগঠনের এবং নির্দিষ্ট সভাপতি বা আমিরের অধীনে ফরম পূরণ সহি হাদিস মেনে চলবে তারা এবং এই সংগঠনগুলো তার সংগঠন কথা বুঝাতে পারি আমি বাংলা হালাদিস সংগঠন আছে সবাই ফেরকায় নাজির অন্তর্ভুক্ত ভারত পাকিস্তানের সংগঠন আছে সবাই ফেরকায় নাজির অন্তর্ভুক্ত যদি কথা একটা বের হয়ে গেছে জন্য সে খারেজি অমুক বের হয়ে গেছে জমিয়ত আহলে হাদিস থেকে অমুক বের হয়ে গেছে আহলে হাদিস বের হয়ে গেছে এই কথার জবাবে আমি বলতে চাই আহ কারো পৈতৃক সম্পত্তি নয় কারো পৈতৃক সম্পত্তি নয় যেমন বা আমি মুসলিম এটা যেমন নয় তেমন নয় এটা কারো পৈতৃক যদি আমার যেখানেই হোক না কেন কেন হলে সে ফেরকায় নাজের অন্তর্ভুক্ত এখানে আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে সবাই বলি আমরা দাবি করি যে আহলে হাদিস নয় আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম বলি আমাদের যারা ছিলেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ যারা বড় বড় আলেম আছে তারা সবাই এটাকে স্বীকৃতি দেন যা আহলে হাদিস হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম সুতরাং এই বৈশিষ্ট্যের যারা অনুসারী এই বৈশিষ্ট্যের যারা অধিকারী তারা সবাই আহলে হাদিস তারপরের কথা আমাদের বর্তমান আহলে সমাজের সবচেয়ে বিষয়গুলো যে বিষয়গুলো আমাদের সমাজের ক্ষতি করে চলেছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে দলীয় গোড়ামি রাসুল সাল্লাহ আলহিহাস আলী আনহু থেকে বর্ণিত আনহুমা থেকে বর্ণনাফি গাজাতিন ফাল মুহাজিরিন فقال الأنصار ريال المهاجر ذلك رسول الله صلى الله عليه وسلم فقال ما بال دعوى الجاهلية قالوا يا رسول الله كسع رجل من المهاجرين رجل من الأنصار فقال دعوها فإنها منتنة একদা এক যুদ্ধে একজন মহাজির একজন আনসারকে আঘাত করে বসে একজন মহাজির একজন আনসারের সাথে গন্ডগোল তৈরি হয় কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে মহাজির বলে ওই মহাজিরেরা তোমরা কি দেখতে পাও না আনসার আমার গায়ে হাত তুলেছে তখন ওই আনসার ব্যক্তি বলে উঠে এই পাও না এই মহাজির আমার সাথে গন্ডগোল করতেছে তখন মহাজির এবং আনসারেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় পরস্পরের সাথে লড়াই করার জন্য ঘটনা কি বুঝতে পারছেন মহাজির এবং আনসার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পরস্পরে লড়াই করার জন্য সাল্লাহ বলতেছেন এই জাহিলিয়াতের আহ্বান কি কারণে কি ব্যাপার হে সাহাবিরা তোমরা জাহিলিয়াতের আহ্বান কেন দিচ্ছ তখন সাহাবিরা বললো আল্লাহ রাসুল এই কাহিনী তখন রাসুল সাল্লাম বলছে ছেড়ে দাও কেননা এটা হচ্ছে জাহিলিয়াতের আহ্বান আর জাহিলিয়াতের আহ্বান হচ্ছে নিকৃষ্ট আহ্বান ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নামাল ভ্রাতৃত্বের মানদণ্ড কি আলাইহি যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় কোন মুসলমানের গায়ে আপনি অস্ত্র উত্তোলন করতে পারেন না আল মুসলিম সালিম আল মুসলিম মিন ওয়াহি মুসলমান সেই যার হাত এবং যার কথা থেকে আরেক মুসলমান নিরাপদ আছে এই সকল হাদিস প্রমাণিত করে যে দলীয় গোড়ামি দলের কারণে দলীয় বিভেদের কারণে সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত কিসের দাওয়াত জাহিলিয়াতের দাওয়াত অন্যায় দাওয়াত হারাম দাওয়াত দলীয় বিভেদের কারণে সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন বোখারির হাদিস চার হাজার নয়শো পাঁচ নম্বর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উদার হতে হবে বাধ্যতামূলকভাবে কি হতে হবে উদার হতে হবে দলীয় সংকীর্ণতা এবং সাংগঠনিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে এবং পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব কায়েম করতে হবে যেমন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম গোত্রীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন যেমন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ভাষা ও বর্ণভিত্তিক বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন যেমনভাবে তিনি কালো বেলাল গোলাম হাবসিকে মোয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন যাবতীয় প্রকার বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে ভ্রাতৃত্বের একটাই মাধ্যম রেখেছিলেন তার নাম হচ্ছে লাহ এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমাদেরকেও যাবতীয় সাংগঠনিক যাবতীয় দলীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে মুসলমান মুসলমানে যদি ভাই ভাই হতে পারে তো আহলে হাদিস আহলে হাদিসে তার চেয়ে বড় ভাই ভাই হতে হবে এখানে আলোচনার আরো জরুরি কিছু বিষয় আছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সত্যিকার প্রকৃত অর্থে তাহারিক আহলেল হাদিস আহলে হাদিসদের সংগ্রাম এবং আহলে হাদিসটা আন্দোলনটা কি প্রকৃত অর্থে প্রকৃত অর্থে আহলে হাদিসরা যুগে যুগে যে সংগ্রাম করে এসেছে আন্দোলন করে এসেছে এই আন্দোলনটা আসলে কি এটা করতে হবে আমি কিছু বলেছি কিন্তু স্পষ্টভাবে বলিনি ওই যে বললাম মহাদ্দেশরা হচ্ছে প্রথম এবং প্রকৃত আহলে হাদিস বলিনি তাদের কাজ কি ছিল মহাদিসদের কাজ কি ছিল হাদিসকে হেফাজত করা হাদিসের হাদিসের প্রসার করা হাদিসের ওপর আমল করা তো আহলে হাদিস সংগ্রাম বা আহলে হাদিস আন্দোলনের মূল রূপ হচ্ছে হাদিস মূল রূপ কি আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন তো প্রকৃত কাজ বলতে গিয়ে ইমাম লালাকাই রাহেমাহুল্লাহ শারহাদ আহসুন্ন বয়ে বলছেন যে আহলেদিস কারা তোমরা কি জানো হা উলা ইল্লাদিনুসাহুম আন আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি জানো আহলে হাদিস কারা আহলে হাদিস ওয়ারা যারা তার নিজের যারা তাদের নিজের ঘুমানো আশ্রয় সকাল অন্তর আত্মা পুরো জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাসুলের হাদিসের দার্সে কথা বুঝতে পারছে আল্লাহর রাসুলের হাদিস পড়তে এবং পড়াতে সকাল সন্ধে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাসুলকে হেফাজত করতে যারা তাদের সকাল সন্ধে বিলিয়ে দিয়েছে তারা হচ্ছে আহলে হাদিস প্রকৃত আহলে হাদিস সত্যিকার আহলে হাদিসের মূল কাজ সার্বিক কাজ এবং সর্বদা কাজ হচ্ছে রাসুলের হাদিসের প্রচার করা রাসুলের হাদিসের প্রসার করা রাসুলের হাদিসকে হেফাজত করা যাবতীয় অপবাদ থেকে যাবতীয় ষড়যন্ত্র থেকে জাল এবং জয়ীফ হাদিস থেকে এটাই হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে সবচেয়ে প্রধান কাজ এবং সবচেয়ে মূল কাজ যে কাজের জন্য তাদের নাম হচ্ছে আহলে হাদিস কথা বুঝেন এই জন্য আহলে হাদিসদের প্রধান কাজ হতে হবে হাদিস পড়া হাদিসের অনুবাদ করা যদি আপনি সাধারণ জনগণ হন তাহলে আপনার প্রধান কাজ হবে হাদিস পড়া হাদিসের অনুবাদ ক্রয় করে সেটা পড়া এটা হচ্ছে আপনার প্রধান কাজ তাহলে আপনি সত্যিকার আহলে হাদিস বলে গণ্য হবেন যারা আহলে হাদিস আলেম তারা হচ্ছে হাদিসের বইগুলোকে অনুবাদ করা প্রচুর হাদিসের বই এখনো অনুবাদ হয়নি হাদিসের বই আছে এখন অনুবাদ হয়নি হাদিসের বইগুলোকে অনুবাদ করা হাদিসকে তাহকিক করা যার এবং জয়ীফ হাদিস থেকে সমাজকে মুক্ত করা হচ্ছে আমাদের দায়িত্ব এটা হচ্ছে মূল কাজ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আহলে হাদিসরা ভারত উপমহাদেশের আহলে হাদিসরা এই কাজ থেকে পিছিয়ে পড়েছে তার এক নম্বর সাংগঠনিক দলীয় বিভেদ ওই আব্দুর রহমান মোবারকপুর হাদ্দিস যিনি তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন শামসুল হক আজিমাবাদির মতো মহাদ্দিস যিনি আবু দাউদের সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সানাউল্লাহ অন্তেশ্বরীর মতো মহাদ্দিস সফির রহমান মোবারকপুরের মতো মহাদ্দিস এখন আহলে হাদিস সমাজে নাই কেন আহলে হাদিসরা হাদিসের চর্চা কমিয়ে দিয়েছে হাদিসের চর্চা বাড়াতে হবে সব কিছু ছেড়ে দিয়ে যত সংগঠন আছে সব সংগঠনকে সার্বিক শ্রম সার্বিক সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে হাদিসের প্রসারের পিছনে যত আহলে হাদিস আলেম আছে সকলকে সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে হাদিসের অনুবাদের পিছনে হাদিসের তাহকিকের পিছনে যত আহলে হাদিস সাধারণ জনগণ আছে সকলকে সকাল সন্ধ্যে সময় ব্যয় করতে হবে হাদিস পড়ার পিছনে হাদিসের বই মানুষের মাঝে বিতরণের পিছনে দাওয়াত মানুষের মাঝে দেওয়ার পিছনে এটাই প্রকৃত আহলে হাদিস আন্দোলন এটাই প্রকৃত আহলে হাদিসদের সংগ্রাম এরাই প্রকৃত আহলে হাদিস হয়তো আমি বুঝাতে অক্ষম কিন্তু বুঝাতে পাই আর এবং সকাল সন্ধ্যা হাদিসের চর্চা সকাল সন্ধ্যা এটা আহলে হাদিস আহলে হাদিস আলেম হোক আহলে হাদিস সংগঠন হোক আহলে হাদিস সাধারণ ব্যক্তি হোক সকাল সন্ধ্যা হাদিসের প্রচার হাদিসের প্রসার এবং হাদিসকে হেফাজত করা হচ্ছে মূল আহলে হাদিসের রোহ আরও যে বিষয়গুলো আলোচনার ছিল সেই বিষয়গুলো এখানে ওইভাবে না বলে আমার বক্তব্য আমি শেষের দিকে নিয়ে আসতেছি এখানে আর কথা বলে রাখি যে বর্তমানে আহলে হাদিসদের সাথে দুটা বড় বড় সমস্যা এই দুটা বড় বড় সমস্যা বলে আজকের আলোচনা শেষ করব এক আহলে হাদিসরা আজকে তিন ভাগে নামে সহি আকিদা এই নামটা আমি আহলে হাদিস নাম বলবো না সহি আকিদা সহি আকিদা এই নামটা এখন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক যারা রাজনীতি করাকেই নিজের সকাল সন্ধ্যা মনে করে ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করাকে যারা বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করে তারাও সহি আকিদা নামটা করছে কথা আর যারা বম মেরে অস্তমে বিদ্রোহ করে ক্ষমতা দখল করতে চায় খারেজি জঙ্গি তারাও সহি আকিদা শব্দটা ব্যবহার করছে কথা বুঝতে পারছেন আহলে হাদিসের এই দুই গ্রুপের কারোর সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই থাকতেও পারে না আহলে হাদিসরা ভোটের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না আহলে হাদিসরা অস্ত্রের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না আহলে হাদিসরা বিশ্বাস করে আহলে হাদিসরা বিশ্বাস করে যে আল্লাহ সুবাহ থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল পাঠিয়েছিলেন কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি যে তোমাকে ক্ষমতা দখল করতে হবে সবাইকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে দেখিয়ে দাও কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা থেকে মানুষকে বের করে জান্নাতের রাস্তায় মানুষকে দাও কিভাবে মানুষ জান্নাতে যেতে পারবে এই রাস্তা মানুষকে দেখিয়ে দাও এটাই আল্লাহ সুবাহর পক্ষ থেকে তার রাসুলদের উপর দায়িত্ব ক্ষমতা দখল করা সফলতা নয় জান্নাতে যাওয়া সফলতা কথা বুঝতে পারেননি জান্নাতে যাওয়া সফলতা কিভাবে জান্নাতে যাব এই রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে রাসুল এবং নবীদের দায়িত্ব আর যারা আহলে হাদিস তারা হচ্ছে রাসুল ও রাসুলিল্লাহ রাসুল মানে হচ্ছে প্রতিনিধি পোস্টম্যান আমি যখন একটা চিঠি লিখি ওই চিঠিটা পোস্টম্যান নিয়ে আমার বাড়িতে পৌঁছায় ওই চিঠিটা তো রাসুল শব্দের আরবি হচ্ছে আল্লাহ সুবাহর চিঠি তিনি বহন করে মানুষকে নিয়ে এসে দিয়েছেন এই জন্য তার নাম কি রাসুল কথা বুঝতে পারছেন প্রতিনিধি হচ্ছে রাসুল ও রাসুলিল্লাহ আল্লাহর প্রতিনিধির প্রতিনিধি আল্লাহ প্রতিনিধি করে রাসুলকে পাঠিয়েছেন আর রাসুলের প্রতিনিধি কারা আলেমা আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেম টাকা পয়সারও নয় ধন দৌলতেরও নয় বাড়ি গাড়িরও নয় ক্ষমতারও নয় কিসের ইলমের জ্ঞানের যে জ্ঞান আল্লাহ রাসুল রেখে গেছেন ওই জ্ঞান যে জ্ঞান আল্লাহ রাসুল আল্লাহর নিকট থেকে ওই জ্ঞান আলেমগণ রাসুলের অধীনস্থ হয়ে রাসুলের প্রতিনিধি হয়ে রাসুলের পোস্টম্যান হয়ে জনগণের আলেমদের দায়িত্ব তো আহলে হাদিসরা বিশ্বাস করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে হবে কোনোদিন যদি চান তাহলে আল্লাহ সুবহান তালা ক্ষমতা দিবেন ওয়াদ আল্লাহদিন আমানু হাত যারা ইমান আনয়ন করবে এবং করবে আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে একদিন ক্ষমতা দিবেন যেমন আল্লাহ তাদের পূর্ববর্তীদের ক্ষমতা দিয়েছিলেন এটা আল্লাহর ওয়াদা কাজ করে যাব ওয়াদা দিয়েছে আল্লাহ কোন দিন ক্ষমতা দিবেন সেটা আল্লাহ ভালো জানেন আমি জোর করে ক্ষমতা দখল করতে যাব এতে আমরা বিশ্বাস করি না আমি একটা উদাহরণ গত অনুষ্ঠানেও দিয়েছিলাম যে জাকাত ফরজ আমার টাকা হয়নি এখনো জাকাত দেওয়ার মতো তো আমি কি ডাকাতি করে অত টাকার মালিক হব যাতে আমি জাকাত দিতে পারি আমার টাকা নাই হজ করার মতো তা আমি কি ডাকাতি করে হজ করার সময় টাকা উপার্জন করব। এটি জরুরি জরুরি নয় তুই পবিত্র কোরআন এবং সই হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা তাদের দায়িত্ব তাদের উপর ফরজ যারা ক্ষমতায় আছে সারা পৃথিবীর পঞ্চান্ন থেকে মুসলিম রাষ্ট্রের যারা প্রধান সকলের উপর ওয়াজেব সকলের এবং সই হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না করলে কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে আমার উপর এটা ফরজ নয় যে আমি জোর করে ক্ষমতা দখল করে কোরআন এবং সই হাদিস কায়েম করব। বরং আমাকে যেই দিন আল্লাহ অটোমেটিক ক্ষমতা দিবেন সেই দিন আমার উপর ফরজ যে আজকে তোমাকে আমি ক্ষমতা দিয়েছি আজ তুমি কোরআন এবং সই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো যেই দিন অটোমেটিক আসবে সেই দিন এটা আমার দায়িত্ব কথা মনে হয় বুঝাতে পারিনি জাকাত যেই দিন আমার উপর অটোমেটিক ফরবে সেই দিন জাকাত দেওয়া আমার অটোমেটিক ফরজ জাকাতি করে আমাকে জাকাত আমার উপর খরচ করতে হবে না আজকে যারা ক্ষমতায় আছে সারা পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্রের যত মুসলিম নেতা সকলের উপর খরচ যে তারা রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী আমার উপর নয় আমি যেদিন অটোমেটিক ক্ষমতা পাবো সেই দিন আমার উপর খরচ হবে আকিদা ইসলামের বিশ্বাস এটা হলো আহলে হাদিসদের আকিদা আহলে হাদিসদের বিশ্বাস আমরা ভোটের রাজনীতিতেও বিশ্বাস করি না আমরা অস্ত্রের মাধ্যমে খারিজিয়াতের মাধ্যমে একজন মুসলমানকে চুম থেকে পান খসলে কাফের ফতোয়া দিয়ে বা রাষ্ট্রনেতাদেরকে কাফের ফতোয়া দিয়ে মুরতাদ ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদেরকে হত্যা করাকে আমরা জায়েজ তো দূরের কথা মহা থেকে মহা অন্যায় মনে করি মহা থেকে মহা পাপ মনে করি মহা থেকে মহা গুনাহের কাজ মনে করি যতক্ষণ পর্যন্ত কোন রাষ্ট্রনেতা কাফের না হয়ে গেছে পূর্ণ ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না বিদ্রোহ করলে ক্ষতি আছে আজকে ইয়েমেন দেখেন সিরিয়া দেখেন মিশর দেখেন এমন কোন দেশ নাই যেই দেশে খারেজিদের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যায়নি এই খারেজিরা চাচ্ছে এইভাবে সৌদি আরবের শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে এইভাবে Kuwait Qatar Bahrain Bangladesh Pakistan এই দেশগুলোর শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে আজ কাফেরা যত মুসলমানকে না হত্যা করেছে এই খারেজিরা তার চেয়ে বেশি মুসলমানকে হত্যা করেছে এই জন্য এই খারেজিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই এই জঙ্গিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই রাফুল আদায়ন করলেই কেউ আহলে হাদিস হয়ে যায় না মানহাজের সাথে এক হতে হবে ঠিক তেমনই যারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস স্থাপন করে এবং যারা ভিতরে ভিতরে আহলে হাদিসদেরকে সহ্য করতে পারে না দুই সালে যারা আহলে হাদিস আলেম ওলামাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তারাও যদি মুখে মুখে সহি আকিদা দাবি করে তাহলে হবে না আদর্শ এবং আকিদায় আহলে হাদিসদের সাথে আসতে হবে তবেই তাকে আহলে হাদিস বলে গণ্য করা হবে আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে আহলে হাদিসকে যাব ফিতনা থেকে হেফাজত করুন আহলে হাদিস কি এবং কেন তা ভালোভাবে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত Thank you.